অনেক কাল আগে মার্কি শহরের কাছে কিডসভিল নামে একটা ছোট্ট শহর ছিল কিডসভিল শহরের দেখভাল বাচ্চারা আর তাদের পোষ্য জন্তুরা করত হ্যাঁ, হ্যাঁ বাচ্চারা ম্যাক্স আর টেমি কিডসভিল শহরে থাকত ওদের কাছে একটা পোষা সারসও ছিল যাকে ওরা পুষেছিল যখন ও খুব ছোট্ট আর দুর্বল ছিল তখন বাচ্চারা ওকে সমুদ্রের তীরে পেয়েছিল ওরা সারসের নাম দিয়েছিল সিলভেস্টার ম্যাক্স আর টেমি একটা বাড়িতে বিশাল ঘড়ি ঘরের পাশে থাকত অনেক ওপরে একটা বিশাল বড় গোল ঘড়ি ছিল যা কখনো থেমে থাকত না আর সবসময় সঠিক সময় দেখাতো যেহেতু ম্যাক্স আর টেমি ওখানেই থাকতো তাই ঘড়ির নিয়মিত দেখভাল ওদের দায়িত্বে ছিল আহা এক বছর কেটে গেল টেমি ম্যাক্স আর সিলভেস্টার ঘড়িতে উঠে তার কাঁটা ঘোরাতে লাগলো ঘড়িটা জাদুর মতো কাজ করতে থাকলো প্রতি মুহূর্ত সঠিকভাবে দেখাতো একদিন ম্যাক্স ঘড়ির দিকে তাকিয়ে গর্ব করে বলে আমাদের ঘড়ি সবসময় এর প্রতিবিম্ব সময়ে সঠিক হয় কিন্তু এটা আমার কোনো সমস্যা নয় সমস্যা তোমার কোনো সমস্যা আছে ম্যাক্স কোনো উত্তর দেয় না আর টেমিও চুপ ছিল এক ঘন্টা পর ঘড়িতে এগারোটা বাজল আর সেটা কিডসভিলে জোরে শোনা গেল ম্যাক্স তার ঘড়ির দিকে তাকালো প্রতিবারের মতো প্রতিবারের মতো কিন্তু এটা কোনো সমস্যা নয় সিলভেস্টার চেঁচিয়ে বলে ও খুব চিন্তায় ছিল ম্যাক্স সিলভেস্টার আর ওর ঘড়িকে দেখলো ও নিজের ঘড়ি বার করে সিলভেস্টারের পায়ে রাখলো ম্যাক্স বলল ও সিলভেস্টার আমার এখন ঘড়ি নিয়ে কোনো সমস্যা নেই তোমাকে ধন্যবাদ আমি কাল আমার গ্রামের বাড়ি যাচ্ছি ততদিন অবধি তুমি এই টাওয়ার ঘড়ির কাঁটা ঘুরিও সিলভেস্টার অবাক হলো আর নিজের ঠোঁট খুলে কিছু বলার আগেই ম্যাক্স ঘড়ির চাবি ওকে দিয়ে দিল ও তখন বলল ঘোরাবো সিলভেস্টার শহরের সব থেকে ঠান্ডা স্বভাবের সারস ছিল কিন্তু এখন ও খুব চিন্তায় পড়ল ওর বন্ধুরা ওর সাথে কথা বলতে চাইল কিন্তু ও মন মরা হয়ে চলে গেল কথা না শুনে চলে যাচ্ছ কেন সময় কাটতে লাগল ঘড়িতে দম দেবার সময় এসে গেল সিলভেস্টার টাউন হলে চলে গেল আর খুব চিন্তায় পড়ল ওর বন্ধুরা যারা ওখানে আগে থেকেই ছিল তারা ওর সাথে কথা বলতে চাইল কিন্তু ও সবাইকে চুপ করালো আমার একটা সিঁড়ি চাই না না টাওয়ার খুব উঁচু আমার দুটো সিঁড়ি চাই সিলভেস্টারের বন্ধুরা আবারও ওর সাথে কথা বলার চেষ্টা করলো আমাকে বিরক্ত করো না আমার অনেক কাজ আছে ও দুটো সিঁড়ি দড়ি দিয়ে বাঁধল তারপর সেই বিশাল সিঁড়ি টাওয়ারের গায়ে লাগালো কিন্তু তাও সেটা যথেষ্ট লম্বা ছিল না আরে না এটা পর্যাপ্ত আমি কি করব সিলভেস্টার <laughs> লজ্জায় নিজের মাথা নত করে কারণ এটা প্রথমবার হবে যে ঘড়িটা বন্ধ হয়ে যাবে আর তার কারণ ও নিজে তখন ওর এক বন্ধু বলল তুমি একটা মূর্খ সারস ম্যাক্স তোমাকে ঘড়িতে দম দিতে বলেছে কারণ ও জানতো যে তোমার ডানা আছে আর তুমি উড়তে পারো নিজের এত চিন্তায় সিলভেস্টার ভুলেই গেছিল যে ও টাওয়ারের ওপরে উড়ে যেতে পারে আর ঘড়িতেও দম দিতে পারে সিলভেস্টার বুঝতে পারল কোনো কাজ করার আগে মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে That's not <laughs>